দিন দিয়েছেন দিন আল ইসলাম দিন উন কামেল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই দিনকে আমাদের পূর্ণরূপী গ্রহণ করতে হবে কোরআনুল করিমে আল্লাহ সুবহান বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে অর্ধেক ইসলামের মানব অর্ধেক ইসলামের মানব না এরা মুসলিম হতে পারে না দুনিয়ায় সাধারণভাবে একজন মেহমান যদি কারো দরজায় অর্ধেক প্রবেশ করে অর্ধেক বাহিরে থাকে তাহলে এটা কেউ বরদাস্ত করে না বলবে হয়তো পুরা প্রবেশ করো নইলে পুরা বের হয়ে যাও যেভাবে একটা ঘরের ভিতরে অর্ধেক প্রবেশ করা অর্ধেক প্রবেশ না করা বরদাস্ত করা হয় না ঠিক এরকম ভাবে ইসলামের মধ্যেও অর্ধেক প্রবেশ করব আর অর্ধেক করব না তা হতে পারে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে পরিষ্কারভাবে অর্ডার দিয়েছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম দীন কামেল মোকাম্মাল দিন পরিপূর্ণ দিন মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো সংরক্ষিত না হলে মানুষের মৌলিক অধিকার ঠিক থাকে না এজন্য পৃথিবীতে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে মানবাধিকার রক্ষার জন্য মূলত আমাদের মুসলিমরা ইসলামের পূর্ণ জ্ঞান না থাকার কারণে কোরআন এবং হাদিসের পূর্ণ জ্ঞান না থাকার কারণে এই মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে নিজেদেরকে অসহায় এতিমের মতো মনে করে অথচ মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য ইসলাম যে নীতিমালা দিয়েছে কোরআন এবং হাদিসের যে নীতিমালা রয়েছে পৃথিবীর কোন ধর্ম কোন আদর্শ কোন মতবাদ এর সমতুল্য মানুষের অধিকার দিতে পারে না আজকে আমরা আলোচনা করছি মানবাধিকার নিয়ে ইসলামে কোরআন এবং হাদিসের আলোকে মানবাধিকার মানুষের অধিকার পাঁচটা মৌলিক জিনিস সংরক্ষণ করা জরুরি তাহলে মানুষের অধিকার সংরক্ষিত হয় কয়টা জিনিস চারটা হল সর্বজন স্বীকৃত আর একটা হচ্ছে মুসলিম হিসাবে স্পেশাল মুসলিমদের জন্য যেটা সকল মানুষের কাছে গ্রহণযোগ্য তা হলো এক নাম্বার হলো মানুষের জীবনের নিরাপত্তা জীবনের অধিকার বাঁচার অধিকার এটা দুনিয়ার সবাই এটা নিয়ে কথা বলে দুই নম্বর মানুষের মালের সংরক্ষণ করা নিরাপত্তা বিধান করা মাল হেফাজত করার অধিকার তিন নম্বর মানুষের ইজ্জাত মর্যাদা সম্মান অধিকার এজন্য দেশেও আইন আছে জীবনের নিরাপত্তার জন্য আইন আছে কেউ কাউকে খুন করলে তার বদলায় আমাদের দেশেও আইন আছে মালের হেফাজত করা মালের অধিকার সংরক্ষণ করার জন্য আইন আছে এরকম ভাবে মান মর্যাদা হেফাজত করা সংরক্ষণ করা এটা আরেকটা অধিকার এমনি ভাবে মানুষের জ্ঞান আকল বুদ্ধি হেফাজত করা আর একটা মৌলিক অধিকার সাথে জড়িত আছে মানুষের শিক্ষা বাসস্থান খাদ্য এগুলো এর আনুষঙ্গিক এগুলো আলাদা কিছু না মৌলিক হচ্ছে চারটা আর এর সঙ্গে একজন মুসলিম হিসাবে আর একটা মৌলিক অধিকার আছে আমার তা হচ্ছে আমার দিন হেফাজত করা তাহলে এবারে একজন মানুষের জীবনে মৌলিকভাবে কয়টা জিনিসকে হেফাজত করা সংরক্ষণ করা জরুরি পাঁচটা জিনিস এটা মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আজকে আমরা দেখব পৃথিবীতে এই অধিকারগুলো সংরক্ষণ করার জন্য অন্য অন্য আদর্শ মতবাদ ধর্ম কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে এটা এজন্য জানতে হবে যাতে আপনারা এই মানবাধিকার গোষ্ঠীগুলোর সামনে নিজেদেরকে অসহায় এতিম মনে না করেন বরং তাদের সামনে প্রমাণ করতে হবে মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের মান মর্যাদা সংরক্ষণের জন্য ইজ্জাত আব্রু সংরক্ষণের জন্য কোরআনের বিধান যদি বাস্তবায়ন করা হতো তাহলে পৃথিবীর মানুষ তাদের নিজেদের অধিকারগুলো ঠিক মতো বুঝে পেত আমরা সেজন্য প্রথমে দিন হেফাজত করা যেটা আমাদের মৌলিক প্রয়োজন কারণ মালের হেফাজত করার চেয়েও জানের হেফাজত করার চেয়েও বেশি প্রয়োজন কিসের দিন হেফাজত করা একজন মুসলিম হিসেবে আজকে সমাজে এটার কোনো গুরুত্ব নাই বাপ ঠিক মতো নামাজ পড়ছে ছেলে বেনামাজি বেদিন বাবার কোনো আপত্তি নাই স্বামী নামাজ আদায় করছে স্ত্রী বেনামাজি কোন প্রতিবাদ নাই সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার কোনো গুরুত্ব নাই কারণ হচ্ছে এই এদের কাছে দিন হেফাজত করার কোনো গুরুত্ব নাই এজন্য দিন হেফাজত করা জরুরি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান বাদ্দালা দিন আহু যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করলো মোরতাদ হয়ে গেল তাকে কতল করে ফেলো দিন হেফাজত করা এত জরুরি এই দিন হেফাজত করার জন্য প্রথম শর্ত হচ্ছে এলেম অর্জন করা আমরা এক একটা নিয়ে আলোচনা করছি এখন তাহলে প্রথম মৌলিক অধিকার যেটা তা হচ্ছে দিন আমার দিন আমি পালন করব এটা আমার অধিকার এটা কিন্তু আমাদের প্রচলিত সংবিধানেও আছে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না এটা এই দেশের সংবিধানে আছে এখন দিন হেফাজত করার জন্য কি করতে হবে আমরা কোরআন থেকে সমাধান নিচ্ছি এক একটা করে দিন হেফাজত করার জন্য আল্লাহ তালা প্রথম আমাদেরকে হুকুম দিয়েছেন এলেম অর্জন করো কি অর্থ হবে এলেম না থাকলে দিন কেমনি হেফাজত করো দিন চলে গেছে খাজা বাবার পকেটে দিন চলে গেছে মাজারওয়ালার দান বাক্সে দিন চলে গেছে আপনার পীর সাহেবের পায়ে সেজদা দিয়ে এজন্য প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তালা বলছেন সৌরায় মোহাম্মদ উনিশ নম্বর আয়াতে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম জেনে নাও এলেম অর্জন করো কিসের এলেম লা ইলাহা ইল্লাল্লাহর এলেম তাওহীদের এলেম অর্জন করতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এজন্য বুখারি শরীফের একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল এলমে কাবলাল আমল আমলের পূর্বে এলেম অর্জন করার গুরুত্ব আমলের আগে এলেম থাকতে হবে এলেম নাই সারা রাত্র তাহাজুত পড়ে কি পরে খবরই নাই না সুরা জানে না কেরাত জানে ওই যে এক লোক নামাজ পড়তেছিল জিজ্ঞেস করলাম কি পড়ো কইতে কি জানি না কিছু ওই বড় দাদু আছে নামাজ না পড়লে বকা দেয় এই জন্য নিয়াত করি সুরা জানি না কেরাত জানি না দাদার জ্বালায় টেকতে পারি না আল্লাহ একবার নামাজ পড়ে এই জন্য এলেম অর্জন করতে হবে এলেম অর্জন করা ফরজে আইন যেই পরিমাণ এলেম হলে দিনের উপরে চলা যায় ওই পরিমাণ এলেম অর্জন করা ফরজ কোরআনুল করিমে আল্লাহ সুবহান হুয়া বলছেন ওমা কানাল মুমিনুন আলিয়ান ফিরু কাফাতান মুমিনদের প্রত্যেকের এলেম অর্জন করার জন্য বের হওয়া বলা হয় নাই ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন কেন বের হচ্ছে প্রত্যেকটা বড় বড় দল থেকে একটা ক্ষুদ্র দল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন দিনের ফেকা দিনের এলেম অর্জন করার জন্য আর যখন তারা এলেম অর্জন করে তার কৌমের কাছে ফিরে আসবে তখন তারা এদেরকে সাবধান করবে যাতে অন্যরাও হাজারুন অন্যরাও আল্লাহকে ভয় করতে পারে এমনি ভাবে এবনে মাজা এবং মুস্তাদে বাজারের হাদিস আছে আনাসবির মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লামের সাদ করেছেন তলাবুল ইলমে ফরিদতুন আলা কুল্লে মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপর এলমে দিন অর্জন করা ফরজ এলেম অর্জন করা কি কোন এলেম চায় না গিয়ে না জাল হাদিস তৈরি করেছে উতুলবুল এলম আলকানা বিসিন চীন দেশে গিয়ে হলো এলেম অর্জন করো ওই বেটা চীন দেশে এলমে দিন আছে এইটা ইহুদিরা খ্রিস্টানরা আর ইসলামের দুশ্মনরা তৈরি করেছে কারণ যখন মাথায় ঢুকাইতে পারবে চীন দেশে গিয়ে এলেম অর্জন করো তখন বুঝাইবে চীন দেশে তো এলেম দিন নাই আছে কারিগরি বিদ্যা তার মানে ওইটা অর্জন করা ফরজ না মুসলিমদের জন্য প্রথম ফরজ হচ্ছে এলমে দিন অর্জন করা ওই চীন দেশে গিয়ে এলেম অর্জন করো এলেম অর্জন করার ফজিলাত অনেক আছে গুরুত্ব অনেক আছে সেটা চীন দেশে কেন যে দেশে হয় কিন্তু ওইটাকে পরিকল্পিতভাবে তৈরি করার তো কোনো প্রয়োজন নাই আমাদের জাল হাদিস তৈরি করার দরকার নাই কোরআনে বহু আয়াত আছে এলেম অর্জন করার জন্য কোরআনের প্রথম আয়াত হচ্ছে এ করা পড়ো আল্লাহ বলছেন পড়ো কোরআন পড়ো আর আমার জাতি বলছে না না কোরআন পড়া যাবে না পিস সাবজা করে মাইনে নিতে হবে আমরা বুঝবো না ওটা কোরআন ধরা যাবে না ছোঁয়া যাবে না ছোটকালে একটা কবিতা শুনছিলাম ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা নাস্তিকদের কবিতা এটা ওই যে বামপন্থী আছে ওদের একটা কবিতা বড় লম্বা কবিতা ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কোরআনটাকে বানাইছে এরকম ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা তাবিজ ঝুলাইয়া গলায় লেগে দাও নাইরে তাকে রেখে দাও এই জন্য কোরআন আর মরলে পরে খতম পড়ো হুজুরদেরকে ডাকো কিছু পয়সা দাও খতম পড়ো কোরআন কি এজন্য আগমন করেছিল কোরআনের প্রথম আয়াত একরা পড়ো আল্লাহ তালা কোরআনে আর রহমান সুরায় ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন খলাকাল ইনসান আর রহমান রহমান আল্লাহ খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন এটা পরে আর আগে আছে আল্লাহ আল কোরআন আর রহমান আল্লাহ আল কোরআন তারপরে কি খলাকাল ইনসান তো আল্লাহ আল কোরআন আগে হলো কেন আগে মানুষ সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে আর আল্লাহ তালা বলছেন আগে আল্লাহ আল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন এই ছবি তুলবেন না কেউ ছবি নিয়েন না ছবি প্রয়োজনে জায়জ আছে হজ করতে গেলে আমরা ছবি তুলি জায়জ আছে ঠেকলে জায়জ আছে মরার গোস্ত খাওয়া কতটুকু জায়েজ যতটুকু প্রয়োজন আর যতটুকু প্রয়োজন নাই খাওয়া জায়েজ নাই আমাদের এই কথা শোনার জন্য ছবির কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনে আমরা ছবি তুলব না এখন ছবি তোলা খুব ইজি হয়ে গেছে মোবাইলে চাইলে ফুটুস করে ছবিটা নিয়ে নিল এটা আগে অনুমতি লাগবে আমি আমার ছবি তোলার জন্য অনুমতি দিয়েছি কিনা আপনাকে এটা আগে জানতে হবে অনুমতি ছাড়া ছবি তোলা জায়েজ আছে জায়েজ নাই তো কেন খামাকা রমজান মাসে সব কাদাই করতে গিয়ে আমরা গুণা করব যারা আগে করে ফেলেছেন তাদেরকে মাফ করে দেওয়া হলো সামনের দিকে আর করবেন না তো যাই হোক বিষয়টা হচ্ছে এই আল্লাহ তারা বলছেন আর রহমান আল্লাহ আল কোরআন খলাক আল ইনসান আর রহমান আল্লাহর নাম খলাক আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে খলাক আল ইনসান মানুষ সৃষ্টি করেছেন তাহলে কোরআন কি আগে শিক্ষা দিয়ে তারপরে মানুষ সৃষ্টি করে না আগে সৃষ্টি হয় তারপরে শিক্ষা করে কোনটা আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিক্ষা করে এই তো কথা কিন্তু আল্লাহ উল্টো বললেন কি জন্য আল্লাহ তালা উল্টা বলেছেন এই জন্য যদিও মানুষ কোরআন শিক্ষা করে পরে জন্ম হয় আগে কিন্তু মানুষ সৃষ্টির পরে যতক্ষণ পর্যন্ত ওহির জ্ঞান তার মধ্যে না ঢুকবে কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তার বুকে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত সে মানুষ নয় সে একটা পশু গরু ছাগলের এলেম নাই এর এলেম নাই আপনি কেবেন গরু ছাগলের এলেম না আমার তো এলেম আছে তোমার এলেম আছে খাওয়া দাওয়ার এলেম ওটা গরু ছাগলের আছে গরুকে লাঠি দেখলে দেয় না দৌড় দেয় কেমন ভাবে দেয় তো কে বললো রেলেম নাই গরু যদি ভালো ঘাস দেখে সেখানে যায় কিনা তো কে বললো রেল নাই আমি রাস্তা পার হওয়ার সময় একটা ছাগল এক বছর পনেরো নাম্বার দিয়ে পার হব একটা ছাগল সেও রাস্তা পার হবে সে আমার আশ্রয় নিল রাস্তার এই পারে যখন সে আমার বাম পাশে আমার বাম পাশে আমি বুঝতে পারলাম সে আমাকে ফলো করছে আমি একটু হেঁটে দাঁড়াই গেলাম ছাগলটাও দাঁড়াই গেল আমি যখন এরকম বারবার খেলা করছি ছাগলটা আমার মুখের দিকে তাকাইলো তার মানে ছাগলও বুঝে যে দুষ্টমি করতেছে আমার সাথে আচ্ছা পার হলাম রাস্তার এই সাইড এরপর ওই পারে গেলাম গাড়ি ওদিক থেকে আসে এখন ছাগল আস্তে ঘুরে আমার ডান পাশে চলে গেল আমি আল্লাহর কাছে শুক্রিয়া দেখ আল্লাহ তুমি ছাগলকেও তোমার জীবন বাঁচাওয়ার জন্য কত এলেম দান করেছো বাঁচার জন্য জীবিকার জন্য এলেম সব মাখলুককে দেওয়া আছে মৌমাছির সমান তোমার এলেম আছে মৌমাছি কোনো বিশ্ববিদ্যালয় পড়ে নাই ডুয়েট নাই বুয়েট নাই কোনো কিছু নাই এরপরে মৌচাকটা কেমনে নির্মাণ করে প্রথমে কেমিক্যাল লাগায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে এরপরে বাসা তৈরি করে প্রত্যেকটা ঘর ষষ্ঠকোণ বিশিষ্ট কোথায় ওর ইঞ্জিনিয়ার এরপরে মধু সংগ্রহ করার জন্য কত দূরে চলে যায় ওদের জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স নাই কিন্তু ঠিকই ওরা দূরের থেকে চলে আসে কে শিক্ষা দিয়েছেন পিপিলিকা খাদ্য জমা করে পাখিরা বাসা তৈরি করে তাহলে জীবিকার জন্য যতটুকু এলেমের প্রয়োজন ওই এলেম অর্জন করার নাম এলেম নয় এটা আল্লাহ তারা সব মাখলুকাতকে দিয়েছেন আল্লাহর কাছে এলেম বলতে যেটার গুরুত্ব তা হচ্ছে এলমে দিন তার নাম কি দিন হেফাজত করার জন্য প্রথমে এলেম অর্জন করতে হবে এরপরে দুই নাম্বার বিষয় হলো ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ওলামায় হক যারা কোরআন এবং সুন্নার সঠিক এলেম রাখে এবং আমল করে এবং বলে কোরআন এবং হাদিসের এলেম রাখে কেবল কিতাবে আছে কোন কিতাবে আছে খবর নাই বাবারা কিতাবে আছে জাহান নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে হইলে কিতাবে লেখে একশো ছাব্বিশটা তরিকা আছে এই তরিকার মধ্যে থেকে সিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট লিখে দিলাম চরমনাই পীরদের প্রত্যেকটা বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে এই তরিকার সবক তিস্তিয়া সাবেরিয়া তরিকার সবক সেখানে লেখা আছে বাবারা কিতাবে আছে জাহান নামের আগুন নিভাইয়া জান্নাতে যাওয়ার জন্য একশো ছাব্বিশটা তরিকা ভাই কোন কিতাবে আছে আছে কোন কিতাবে আমরা একটা কিতাব পাই কোরআন সেখানে বলা আছে হিদিন সিরাত আল মুস্তাকিম আল্লাহকে পাওয়ার রাস্তা কয়টা ওই যে বললো কিতাবে আছে এজন্য ওলামায় হকের সঙ্গে যারা কোরআন হাদিসের রাখে কোরআন হাদিসের উপর আমল করে কোরআন হাদিসের দাওয়াত প্রচার করে এরকম আলেমদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এজন্য কোরআনুল করিমের সুরায় নাহাল এর তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা আম্বিয়ার সাত্রিশ সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফাসআলু আহলা দিক্রি ইন কুনতুম তালামুন তোমরা যদি না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও জিজ্ঞেস করে নাও যে জানে তার থেকে যে জানে না ওর কাছে কি জিজ্ঞেস করবা ওর এলেম আছে তাবিজ কবজের এলেম ওর এলেম আছে ভূতে দললে জিন ছাড়া কেমনে সেই এলেম নকশার এলেম না আহলু জিকির আহলে কিতাব আহলে কোরআন কোরআন এবং সুন্নার এলেম যাদের কাছে আছে এদের কাছে জিজ্ঞেস করতে হবে এই লোকদের সঙ্গে সংস্রব রাখতে হবে এজন্য কোরআনুল করিমের সুরায় আরেক আয়াতে বলা হয়েছে ইয়া ইহল্লাদিন আমানুত্তাকুল্লাহ কুনু মা সাদেকিন সাদেকিনদের সঙ্গী হও সাদেকুন কারা এটা আমি আরেক আলোচনা করেছি এরপরে এলমে দিন অর্জন করার গুরুত্ব দেওয়া হলো দিন হেফাজত করার জন্য এলে মনে যে আমল করতে হবে সেটা হাদিসে আছে অনেকগুলো আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না কারণ চাচ্ছি আরো মৌলিক বিষয়গুলো কভার করতে এরপরে দিন হেফাজত করার জন্য আর একটা মৌলিক কাজ হচ্ছে খলিফা নিযুক্ত করতে হবে মুসলিমদের কি থাকবে একজন খলিফা থাকবে সারা দুনিয়ার মুসলিমদের একজন খলিফা থাকবে যদি এটা না পারা যায় কমপক্ষে যেহেতু বাস্তবতার আলোকে আমাদের এটা অস্বীকার করার জো নেই এখন পৃথিবী ভাগ হয়ে গেছে তাহলে কমপক্ষে একটা দেশে মুসলমানদের একজন খলিফা থাকবে কি থাকবে একজন খলিফা থাকবে ওই খলিফার অধীনে মুসলিমরা বায়াত দিবে অঙ্গীকার আবদ্ধ হবে তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্না মোতাবেক সে পরিচালনা করবে অতক্ষণ পর্যন্ত তার আনুগত্য করবে এই রকম বায়াত দেওয়া ফরজ এটা কি আমাদের আছে সে বায়াত আমরা স্থায়ীভাবে একটা ফরজকে বাদ দিয়েছি আপনি বলবেন যে পীর সেবার তো বায়াত নাই এই জন্য আমি বলছি বায়াত নেওয়ার অধিকার একজন খলিফা কয়জন হবে মুসলিম সাহেবের হাদিস মেশকাতেও আসাদিসটা আল্লাহর বাবুল ইমারতে ওয়াল কদা প্রশাসন এবং বিচার ফয়সালার অধ্যায়ের মধ্যে পরিষ্কার হাদিস রয়েছে ইজা আবু আয়ালে তাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো আইয়াম্মা কানা সে যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক তাকে কতল করেছিল কারণ সে দিন ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বিভক্তির সৃষ্টি করেছে মুসলিমদের লিডার কজন হবে মুসলিমদের আমির কজন হবে এখন কয়টা আছে এক এক পীরের দশ পনেরো খলিফা রাজনৈতিক দলের আলাদা আলাদা আমির আছে প্রত্যেকে বায়াত নিচ্ছে এইরকম ফেরকা তৈরি করা দল তৈরি করার ইসলাম অধিকার কাউকে দেওয়া আছে মুসলিমদের একটা মাত্র দল তার নাম ইসলাম তার নাম কি আমাদের পরিচয় আমি সবসময় বলি আমাদের একটা পরিচয় আমরা মুসলিম আমাদের কি আর কোনো পরিচয় নেই আল্লাহর নবীর সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না সাহাবায়ক রামদের সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না এমনকি আজকে যাদের নামে ফেরকা তৈরি করা হয়েছে দল তৈরি করা হয়েছে ওই লোকগুলোর ওই সময় জন্ম হয় নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আমার মৃত্যুর পরে অসংখ্য দল এবং মত তৈরি হবে দাগ দিয়ে বুঝালেন এইটা সেরাতে মোস্তাকিম সোজা রাস্তা ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শৈতান প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান তখন তাকে ওই রাস্তায় ঢুকিয়ে দেয় আমাদেরকেও মনে রাখতে হবে অনেক দল এখন তৈরি হয়ে গেছে আল্লাহর নবী যখন এই কথা বললেন যে অনেক দল তৈরি হবে তখন এই দলগুলো তৈরি হয় নাই সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এই অসংখ্য দল এবং মত যখন হবে তখন কি হবে আল্লাহর নবী বললেন যে সব জাহান্নামি হবে একটা মাত্র দল জান্নাতি হবে কয়টা দল সাহাবা একরাম প্রশ্ন করলেন মানহিয়া ইয়া আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে আছি যেই তরিকের উপরে আছি যেই পথের উপরে আছি এই মতের উপরে এই তরিকের উপরে এই পথের উপরে যারা থাকবে একমাত্র তারা নাজাত পাবে জান্নাতি হবে বাকি সব জাহান্নামে হবে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যখন এই কথাটা বলেছিলেন তখন কি আমাদের পীর সাহেবদের তরিকা ছিল খাজা বাবার তরিকা ছিল গাজা বাবার তরিকা ল্যাংটা বাবার তরিকা এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা কি ওই নবীর বক্তব্যের সময় জন্ম হয়েছিল তাহলে এই তরিকা মানা যাবে কোন তরিকা নাই ইসলামে এক তরিকা ছাড়া সেই তরিকার নাম ইসলাম সেই তরিকার নাম কি আর আমাদের পরিচয় শুধু একটাই আমরা মুসলিম আমরা কি আমাদের সংবিধান আর কিচ্ছু না কোরআন এবং সৈয়াদিস আমাদের সংবিধান কি একটা বিভ্রান্তি ছড়ানো আছে আমাদের সমাজে কিছু ইংরেজি শিক্ষিত লোকেরা ইসলামের নাদান দোস্ত ইসলামের হিতাকাঙ্ক্ষী তারা কিন্তু মূর্খ এক দোস্ত ঘুমাচ্ছিল আর এক মূর্খ দোস্তরে বলছে আমি একটু ঘুমাচ্ছি পাহারাদারি করে যেন কেউ ডিস্টার্ব না করে তো দোস্তে ঘুমাচ্ছে একটা মাসি পরে বারবার দোস্তে কয়েকবার ফিরেছে দোস্তের খুব রাগ উঠছে আবার দোস্তে ডিস্টার্ব করো পাথর একটা এনে মারছে মাসির মাথায় মাসি কোথায় ছিল দোস্তের নাকের উপরে পাথর দেখে মাসি তো পালাই চলে গেল দোস্তের কাম শেষ ইসলামের অনেক নাদান দোস্ত আছে এরকম এরা ইসলামের এমন উপকার করে ইসলামের বারোটা বাজাই দেয় রেডিও টেলিভিশনে ভাষণ দেয় পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে কি মদিনার সনদ মদিনা সনদ কোন সংবিধান মদিনা সনদ একটা চুক্তিনামা আশপাশে এহুদিরা ছিল এহুদিদের সঙ্গে একটা চুক্তি হলো যে মদিনার আমরা এভাবে থাকবা আশপাশ মিলে আমাদের উপর হামলা হলে তোমরা সাহায্য করবা তোমাদের হামলা হলে আমরা সাহায্য করব সেই চুক্তিটাকে বানাই দিয়েছে সংবিধান ওই বেটা মুসলমানদের সংবিধান একটাই তার নাম কোরআন তার নাম কি এই কোরআনই আইন আছে এই জন্য আজকে এই আলোচনা করছে এই জন্য এই বিভ্রান্তি করছে এখন মুসলমানদের সংবিধানের নাম কি আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন ফাত্তাবে মা হাইলাই কেন রব্বিকা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন এছাড়া আর কোনো কিছু অনুসরণ করার সুযোগ নাই তাহলে মুসলমানদের সংবিধান কি এই কোরআনে আছে না সব এই জন্য আমি এখন আইন নিয়ে আজকে আলোচনা করছি যে এই সংবিধানই হচ্ছে একমাত্র সংবিধান এই কোরআন দিয়েই দেশ চালিয়েছেন অমর বিন খত্তাব অর্ধজাহান এই কোরআন দিয়ে আবু বকর সিদ্দিক দেশ পরিচালনা করেছেন এই কোরআন দিয়েই মোহাম্মদ সাল্লাহাম দেশ পরিচালনা করেছেন যারা কোরআনের সংবিধানকে সংবিধান আকারে মানে না তারাই বিভ্রান্ত করার জন্য আল্লাহর নবীর কোন চুক্তিকে সংবিধান বলে আখ্যায়িত করছে এটা স্পষ্ট যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে আজকে অনেক সাংবাদিক ভাইরাও আছেন আমি জানি এই সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা কলম ধরেন এই মূর্খ পণ্ডিতদের বিরুদ্ধে নিজেরা কোরআন পড়েন বোঝার চেষ্টা করেন যে ইসলামের সংবিধান একটা তার নাম কোরআন এর বাইরে কোনো সংবিধান নাই নামা আছে অনেকগুলো আল্লাহ নবী কত জায়গায় চিঠি দিয়েছেন এবং সেগুলো কি সংবিধান নাকি কয়েকদিন পাশে চিঠিগুলোকে সংবিধান বানাইবে বলছিলাম যে বিষয়টা কোরআনের সংবিধান নিয়ে আজকে আলোচনা করছি কোরআনে এবারে খলিফা নিযুক্ত করা বাধ্যতামূলক করা হলো এই খলিফায় মুসলমানদের কে আদত করবে নেতৃত্ব দিবে এক কমান্ড মেনে চলবে আজকে যে পিসাবরা যে খেলাফত দেয় এটা কোন খেলাফত কইবেন যে না না ওই যে হত্যা করতে বলেছে ওটা এই খেলাফত না রাষ্ট্রীয় খেলাফত আমি বললাম যে তাহলে কতল দেখলে বলেন যে এটা রাষ্ট্রীয় খলিফা আর মিষ্টি হালুয়ার জন্য হাতিয়া তোবার জন্য খেলাফতটাকে নিয়ে গেছেন কোথায় ওই হাদিসগুলো দলিল দেয় যে ব্যক্তি কোন খলিফার হাতে বায়াত দেওয়া ছাড়া মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো হাদিস একেবারে সহি হাদিস একেবারে বায়াত তো দিতে হবে কিন্তু সেই বায়াত দিব কি পীর সাহকে না মুসলমানদের লিডারকে খালিফাতুল মুসলিমিন যদি খেলাফত ব্যবস্থা থাকে আর না থাকলে সেই খেলাফত কায়েম করার জন্য মুসলিমরা একজন ইমাম বানাবে আমির বানাবে সেই আমিরের অধীনে বায়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং তার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বে এই আমিরের কাছে বায়াত দেওয়া কি এই বায়াত ফরজ এই বায়াতের কথা কোরআন হাদিসে আছে আল্লাহর নবী বায়াত নিয়েছেন ঠিকই কিন্তু সেই বায়াত কি পীর সাহেবদের বায়াত এর উপর আমার আলোচনা আচরণ শুনে নিবে আজকে ওটা নিয়ে আলোচনা করছি না এরপরে দিন হেফাজত করার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজকে নিষেধ করা ফরজ করা হয়েছে কোরআনুল করিমের সুর আল ইমরানের একশো চার নম্বর হাতে বলা হয়েছে কুন্তু বুখায়রা নাস মারুফ আনিল মুনকার ও এটা আল ইমরানের নম্বর আয়াত এরকম চার নম্বর আয়াতে একটা আয়াত আছে বহু আয়াত আছে দাওয়াত ফরজ করা হয়েছে এরপরে দিন হেফাজত করার জন্য জেহাদ করা ফরজ করা হয়েছে জেহাদ করা ফরজ কোরআনে আছে কুতিবা আলাইকুমুল কেতাল হুয়া কুরহুল্লাকুম তোমাদের উপরে যুদ্ধ করাকে ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয় সুরায় বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত আমার কেতাবুল সাউন্ডটা আপনারা ভালো করে পড়বেন ওইখানে আমি এই আয়াতটাতে তুলনামূলক আলোচনা করেছি যে কোরআনুল করিমে যে সুরায় যে শব্দ দিয়ে আল্লাহ সিয়াম ফরজ করেছেন কুতিবা আলাইকুম সিয়াম ঠিক একই সুরায় আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কেতাল তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে তো কুতিবা আলাইকুম সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে এখানে কারো কোনো দ্বিমত নাই দ্বিমতটা কোন জায়গায় কুতিবা আলাইকুম কেতালে দ্বিমত কারণটা কি কারণ কেতাল করতে গেলে কি আছে বিপদ আছে এই জন্য বুশ চাচা বলে গেছেন যে না কেতালের কথা বলা যাবে না এই জন্য আমাদের ইসলামের মধ্যেও বুশ ভাইয়ের অনেক ভাই আছে কি আছে বুশের অনেক জাতি ভাই আছে ওই বেটা কুতিবা আলাইকুম সিয়ামে বুশের আপত্তি নাই বুশ যতদিন জীবিত ছিল প্রতি মানে যতদিন ক্ষমতায় ছিল হোয়াইট হাউসে প্রতি বছর রমজানে মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দিয়েছে ঠিক কিনা ওবামা দেয় নাই ওবামা তার খলিফা সেও ভুল করে নাই এইবারও ইফতার মাহফিল দিয়েছে বোঝা গেল বুশদের কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে এতে কোনো আপত্তি নাই কিন্তু ওই বুশেরা যখন কোরআনের আয়াত শুনে কুতিবা আলাইকুমুল কেতাল তখন বলে এটা জঙ্গিবাদী ঠিক তেমনি ভাবে বুশের আদর্শের অনুসারী যারা যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দিনের অনেক কাজ করে কিন্তু বুশেরা এদের মস্তিষ্ককে এমন ভাবে ধরাই করে দিয়েছে বুশ যেরকম ভাবে কুতিবা আলাইকুমুল সিয়াম মানলেও কুতিবা আলাইকুমুল কেতালকে মানে না ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে অনেক আছে যারা কুতিবা আলাইকুমুল কেতালকে বরদাস্ত করতে পারে না জেহাদের নামাজ পারে না এরা নামাজও পড়ে এরা দিনের দাওয়াতও দেয় কিন্তু জেহাদের নাম শুনলে বুশের কপালে ভাস্পর্ত তিনটা একবারে পাঁচটা অথচ কোরআনে পরিষ্কার আগত আমি এসার পরে তাফসির করেছি তারাবির পরে সুরা সফের তার নাম্বার আয়াতে নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে লড়াই করে কিভাবে সফান কাতারবন্দি হয়ে কান্নাহম বুনিয়ান যেন তারা সীসা গড়ানো প্রাচীর সীসা গলানো লৌহ প্রাচীর এরকম শক্তভাবে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে লড়াই করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোরআনের আয়াত কিনা কোন সুরা সুরা সফ এই শব্দটার নামই নাম হইকে সুরাটার চার নম্বর আয়াত দিন হেফাজত করার গুরুত্ব এজন্যই তো সোলাইমান আলাই ইসলাম বিলকিসকে হামলা করলেন হুকুম হুমকি দিলেন কি জন্য বিলকিস কি হামলা করেছিল সোলাইমানের দেশে না হামলা করে নাই জানতো না কিন্তু হুদহুদ পাখি এসে খবর দিল যে তাদের একজন মালিকা আছে তাকে তারা সেজদা করে তারা সূর্যকে সেজদা করে শিরিক করে আল্লাহর জমিনে যেখানে শিরিক থাকবে যেখানে আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত করা হবে যেখানে আল্লাহর দিনকে অপমানিত করা হবে সেইখানেই মুসলিমরা জেহাদ করতে চলে যাবে জেহাদ করা ফরজাইন হয়ে যায় সেই হিসাবে এই জমিনের অবস্থা কি এই জমিনে যার মনে চায় আল্লাহ নবীকে গালি দেয় যার মনে চায় নবীর বিরুদ্ধে বই লিখে দেয় যার মনে চায় নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র অঙ্কন করে যার মনে চায় কোরআনের বিধান নিয়ে আলো সমালোচনা করে আমাদের মনে রাখতে হবে আজকে এই জমিনেও আল্লাহর দিন পরাজিত আল্লাহর দিন আজকে ভুলুণ্ঠিত অপমানিত পদদলিত এই দিনকে সমুন্নত করা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জেহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন হয়ে গেছে এটা ছিল দিন হেফাজত করার জন্য এরপরে দিন হেফাজত করার জন্য আল্লাহ আরো আইন দিয়েছেন মোরতাদের ব্যাপারে শাস্তি দেওয়া হয়েছে সুরায় বা কারারে দুইশো সতেরো নম্বর আয়াতে আছে হাদিসেও বলা আছে এরকম ভাবে আল ওয়ালা ওয়াল বারার নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ছিল দিন হেফাজত করা এক নাম্বার কাজ এবারে আসুন দুই নাম্বার কাজ মৌলিক যে জিনিসগুলোর নিরাপত্তা ইসলাম দিয়েছে তার দুই নাম্বার কাজ এবং সমস্ত মানুষের কাছে যার গুরুত্ব আছে জীবনের নিরাপত্তা কিছু নিরাপত্তা এবারে জীবনের নিরাপত্তার জন্য পৃথিবীতে সব সংবিধানই আইন আছে আমরা দেখব কোরআনকে আইন দিয়েছে আজকে যারা মানবাধিকারের স্লোগান দেয় তাদেরকে আমরা বলবো আসো কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করো কোরআন নিরাপত্তার জন্য কি আইন দিয়েছে এক এক করে শুনো মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তার হুকুম দিয়েছেন যদি কেউ কাউকে স্বেচ্ছায় হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে এটা কেসাস এর নাম কি কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন সৌরায়ে সৌরায় বাকারা এর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়াই ইজুহাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু কাতলা হে ইমানদারগণ তোমাদের উপরে কেসাস ফরজ করা হয়েছে হত্যার ব্যাপারে কেউ যদি হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করে দিতে হবে কেসাস এর নাম কি এটার নাম কি কেসাস এটা ফরজ এরপর আল্লাহ বলছেন আল হুর্রু বিল হুর্রি ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা স্বাধীনের বেলায় স্বাধীন গোলামের বেলায় গোলাম পুরুষের বেলায় পুরুষ মেয়ে লোকের বেলায় মেয়ে লোক যে যাকে হত্যা করবে তাকে তার বিনিময়ে হত্যা করে দেওয়া হবে কিসের বিধান এটা কোরআনের বিধান এই বিধান যদি বাস্তবায়ন হতো তাহলে পৃথিবীতে অন্যায় খুন আর কেউ করতে সাহস করত এরপরে আল্লাহ তালা এই বিধান দিয়ে শেষ করেন নাই সুরায় নেসার তিরানব্বই নম্বর আল্লাহ বলছেন অমাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছা করে কতল করবে হত্যা করবে জাহান্নামা তার শাস্তি হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা সেটা চিরস্থায়ী থাকবে অগদেব আল্লাহ আলাইহি এরপর আল্লাহর গজব অলানাতুহু অলানাহু আল্লাহ তাকে লানত করেছেন ও আদালাহু আজাবান আজিমা আল্লাহ তালা তার জন্য মর্মন্ত মহান ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছেন এরপরে আল্লাহ তালা সুরায় মায়দার বত্রিশ নম্বর আতে বলছেন মান কাতালা নাফসান বেগায়ের নাফসিনা ও ফাসাদ ইনফিল আরদে যে ব্যক্তি কোন একটা প্রাণকে হত্যা করলো মানুষকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নাই অথবা কোনো ফাসাদ সৃষ্টি করে নাই এরকম অন্যায় ভাবে যে একটা মানুষকে খুন করলো আল্লাহ তালা বলছেন সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল আছে কোন ধর্মগ্রন্থ আছে কোনো সংবিধান সব জায়গায় অন্যায় হত্যার সমালোচনা করেছে ঠিকই কিন্তু যদি আপনি কোরআনকে গবেষণা করেন তাহলে এই সবগুলোর লিডার হচ্ছে কোরআন সবগুলোর নেতা হচ্ছে কোরআন কোরআন যে ভাষায় প্রতিবাদ করেছে কোরআন বলেছে যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই অথবা সে কাউকে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই এরকম অন্যায় ভাবে যে একটা মানুষকে হত্যা করলো সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল এরপর আল্লাহ বলছেন ওয়ামান আহিয়াহা পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায় খুনের হাত থেকে একটা মানুষকে বাঁচালো সেজন্য পৃথিবীর গোটা মানব জাতিকে হেফাজত করলো বাঁচালো সুরায় মায়দার বত্রিশ নম্বর আয়াত বোঝা গেল জীবনের নিরাপত্তা ইসলাম কিভাবে দিয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন খালি খুনের বদলায় খুন না এবারে কেউ যদি কারো হাত কেটে ফেলে কারো চোখ উপড়ে ফেলে তাহলে কি হবে কোরআনকে জিজ্ঞেস করো কোরআনে স্পষ্ট বিধান দিয়েছে সুরায় মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আমি তাদের উপরে সেখানে লিখে দিয়েছি আন্না নফসা বিন নফসে ওয়াল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফে ওয়াল উজনা বিল উজনে ওয়াল সিন্না বিল সিন্নে ওয়াল জুরুহা কিসাস প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এরকম যে যতটুকু যাকে জখম করবে তার থেকে অতটুকু পরিমাণ অবশ্যই প্রতিশোধ নিতে হবে এরপরে আল্লাহ বলছেন যদি কেউ মাফ করে দেয় ভিন্ন কথা ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ যদি কেউ সৎকা করে দেয় মানে মাফ করে দেয় তো সেটা ভিন্ন বিষয় এরপরে আল্লাহ বলছেন এটা আল্লাহর বিধান আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমান আনসালাল্লাহু যারা আল্লাহর নাজেল কৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না পাউলাইকা হুমুজ জালিমুন এরা হলো জালিম আর এক তারা কাফের তারা ফাসেক কে বলেছেন আল্লাহর এই বিধান কি কার্যকর আছে এই বিধান কার্যকর থাকলে আজকে পত্রিকা দেখেন কি সুন্দর এই পত্রিকা নিয়ে তো এখানে আমাদের পত্রিকা আছে ছিনতাইকারী বলতেছে আটকাইয়া যে তিনটার কোনো একটা করা হবে যদি গুলি করি জীবনটা চলে যাইবে আর যদি আর যদি পোজ দেই দুই সপ্তাহ হাসপাতাল থাকতে হবে আর যদি মলম লাগাই এক সপ্তাহ আবার ভালো হয়ে যাইবা না ছয় ঘন্টা আবার ভালো হয়ে যাইবা এই পত্রিকা আছে কি সুন্দর প্রস্তাব কারা প্রস্তাব দিচ্ছে ছিনতাইকারী প্রস্তাব দিচ্ছে এখানে যে আমার দেশ পত্রিকায় যে ছিনতাইকারীর প্রস্তাব যে যদি হ্যাঁ ছিনতাইকারীর প্রস্তাব যদি তোমাকে হত্যা করি তাহলে তুমি মরে যাইবা গুলি করলে মরে যাইবা গুলি খাইলে মরে যাইবা আর যদি পোজ দেই দুই সপ্তাহ হাসপাতাল থাকতে হবে আর যদি মলম লাগাই চোখে তা ছয় ঘন্টা পরে ভালো হয়ে যাইবা কোনটা করব এবং তোমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে দেরি হলে আমার সমস্যা আছে একটাই পত্রিকায় আমরা বের করে দেখি না আজকে পত্রিকা আছে এটা কি সুন্দর প্রস্তাব কার প্রস্তাব এটা এই ছিনতাইকারীদের সাহস আসলো থেকে কোরআনের বিধান যদি কার্যকর থাকত আন্নান নফসাবিন নফসে জানের বদলে জান আর আইনাবিল আইনে চোখের বদলে চোখ তুই যদি চোখ উঠাও তোর চোখ উঠেই হবে আর আনফাবিল আনফে তুই যদি কারো কান কারো তোর কান কেটে ফেলা হবে হ্যাঁ এই আসছে এখানে হ্যাঁ, এটা আজকের কি পত্রিকা এটা আমাদের দেশ পত্রিকা এটা এখানে লেখা আছে হ্যাঁ, রঙ্গ কলামে লেখছে আর কি চিরতা ও মধুর সিনাম দিয়ে লেখছে হাসান হাফিজ উনি লেখছেন এখানে এই কলামে আছে তো এটা আমাদের মনে রাখতে হবে আজকের আল্লাহর বিধান না থাকার কারণে ছিনতাইকারীরাও কি সুন্দর প্রস্তাব দিচ্ছে মাশা আল্লাহ এরপরে যে কি হবে এটা এই জাতি টের পাবে তখন যখন কোনো উপায় থাকবে না এই জন্য বলছি অধিকার প্রতিষ্ঠার জন্য আইন দিয়েছে কে আছে কোথায় সংবিধান ঠিক পাচ্ছেন তো নাকি এরপরে আল্লাহ তারা বলছেন যদি কেউ ভুলে হত্যা করে তাহলে কি হবে ভুলে কাউকে কেউ খুন করে তাহলে কি হবে আল্লাহ কি বিস্তারিতভাবে আলোচনা করেছেন সোরায় নেসার বিরানব্বই নাম্বার আল্লাহ বলছেন অমা আলী মুমিনিন আইয়াকুলা মুমিনান ইল্লা আন ওমান কতালা মুমিনান খতান ফাতাহারির রাকাবাতিন মুমিনা যদি কেউ কাউকে ভুলে হত্যা করে তাহলে সে একজন মমিন দাসকে মুক্ত করবে তার কাফার দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে অথবা দিয়াত আদায় করতে হবে দিয়াত একশো উঠ বা চার সমপরিমাণ মূল্য এরকম কাফারা বলা আছে তাও যদি না পারে তাহলে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে ভুলে হত্যা করলে এটা তাহলে ভুলে হত্যার কাফারা বলা হয়েছে এরকম ভাবে কেউ যদি কারোর হামলা করে তা প্রতিহত করা ফরজ করা হয়েছে আপনি মার খাইবেন আর বলবেন গার্লফ্রেন্ড তুমি হাত ব্যথা পাইলে কিনা না এটা এটা আল্লাহ বলেন নাই কেউ যদি কার উপরে হামলা করে তা প্রতিহত করতে হবে এবং প্রতিহত করতে গিয়ে যদি কেউ মরে যায় তাহলে সে শহীদ হবে কি হবে সে তাহলে জানের নিরাপত্তার গুরুত্ব আছে ইসলামে এরকম ভাবে আত্মহত্যা করা হারাম করা হয়েছে ইসলামে আত্মহত্যা করা যায় হারাম এখন বর্তমানে ইসলাম না জানার কারণে আমার এই বক্তব্য আপনারা যারা সরাসরি শুনছেন অথবা যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন সকলকে বলছি এটা ব্যাপক প্রচার করার জন্য আমাকে সেদিন একটা দিনই বোন সে ফোন করে বলছে যে আমার তো আত্মহত্যা করতে মনে চায় আমি বললাম বোন তোমার দুনিয়ার যত কষ্ট হোক না কেন এটা তোমার বরদাস্ত করার সুযোগ আছে কিন্তু তুমি মনে করেছো দুনিয়ার থেকে চলে গেলে সহজ হয়ে যাইবে এরপরে তোমাকে চিরস্থায়ী জাহান নামে জ্বলতে হবে জাহান নামের শাস্তি তোমার দুনিয়ার যে কোনো নির্যাতন জুলবত্তা তার চেয়ে অনেক বেশি এই জন্য মানুষের মধ্যে ভয় ঢুকাতে হবে জাহান নামের ভয় কলিজায় ঢুকাতে হবে তাহলে আর কেউ আত্মহত্যা করবে না এখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে আজকে অনেক বোনেরা তাদের ইজ্জাত আজকে সংরক্ষিত না যে কারণে তারা আত্মহত্যা করছে কারণ তারা যখন ধর্ষিতা হয় এখন আবার তাদের ছবি নেয় ভয় দেখায় ইন্টারনেট দিয়ে দেওয়া হবে এরপরে তারা মামলা করতে যায় পুলিশ তাকে যেভাবে জিজ্ঞেস করে আর একবার ধর্ষণ হয় এরপরে সাংবাদিকরা এসে যায় সাংবাদিক ভাইদের আমি সবাইকে খারাপ বলছি না কিছু কিছু সাংবাদিক আছে যারা সাংঘাতিক এই লোকগুলো আবার একে এমনভাবে জিজ্ঞেস করে ছবি দেয় এই মেয়েটার আর জীবনে বাঁচার কোনো অর্থ থাকে না এই সব চিন্তা করে একটা সম্ভ্রান্ত মেয়ে কি করে নিজের এই পৃথিবীটাকে তার জন্য সংকীর্ণ মনে করে সে মনে করে আমার ইজ্জত হেফাজত করার মতো কোনো যুবক দুনিয়াতে নাই এই জন্য সে দুনিয়ার থেকে নিজেকে বিদায় দিয়ে দেয় আত্মহত্যা করে এই জন্য আমি তারপরে বলবো তুমি যে জন্যই করো এটা জায়েজ নে হারাম আত্মহত্যা করা সম্পূর্ণভাবে হারাম কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলা আনফুসাকুম সূরা নিসার 29 নম্বর আয়াত ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে খুন করো না নিজে খুন করো না ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা এরকম ভাবে সুর আরেকটা সূরা আছে সূরায়ে বাকারার 195 নম্বর সেখানে আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের হাতে ধ্বংস করো না এরকম হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে বলছেন আল্লাহ আকবার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بحديدة যেই ব্যক্তি নিজেকে হত্যা করলো কোন লোহা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি কিয়ামতের মাঠে তার ওই ধারালো অস্ত্র হাতে দেওয়া হবে ইয়াতাওয়াজ্জু বিআফি বাতনিহি ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা চিরস্থায়ী ভাবে সে ওই তার খঞ্জর দিয়ে ছুরি দিয়ে তার ধারালো অস্ত্র দিয়ে জাহান নামে নিজের পেটে নিজে আঘাত করতে থাকবে কিন্তু আর মরণ নাই অমান সারিবা সাম্মান যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো সাহু নিজেকে খুন করলো ফিহা সে ব্যক্তি জাহান্নামে এইভাবে চিরকাল জাহান্নামে তার এই আগুনে তার এই বিষে পুড়তে থাকবে চিরস্থায়ী ভাবে এরকম ভাবে অমান তারাদ্দামিন জাবালিন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করলো বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করলো তারাদ্দা লাভ দিয়ে পড়লো ফাহুয়া তারাদ্দা ফি নারে জাহান্নামা খালেদান মুখাল্লাদান ফি আবাদা জাহান্নামের আগুন দিয়ে তার জন্য পাহাড় তৈরি করে দেওয়া হবে ওইখান থেকে সে আত্মহত্যা করার জন্য পড়বে আবার উঠবে আবার পড়বে কিন্তু আর আত্মহত্যা হবে না মরা হবে না জীবনের নিরাপত্তার জন্য ইসলামের বিষয়গুলো আমি আলোচনা করছি আইন ইসলামের এরপরে আছে রোগ হলে চিকিৎসা নেওয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মুসলিম শরীফের সহি আল্লাহ রসুল বলেছেন লিকুল্লে দা ইন উন প্রত্যেক রোগের ঔষধ আছে ফাইদা উসি বা দাওয়া উদ্দায় বারাবিজ নিল্লাহ যখন তুমি ঔষধ খাও আল্লাহ তালা যেই রোগের জন্য যে ঔষধটা তৈরি করেছেন ওই রোগের ঔষধ যদি ঠিক মতো লাগে তাহলে সে ভালো হয়ে যাবে কার হুকুম ভালো হবে বেজনিল্লাহ আল্লাহর হুকুমে তাহলে ঔষধ ব্যবহার করতে আল্লাহ হুকুম দিয়েছেন কাজে ঔষধ ব্যবহার না করা চিকিৎসা না নেওয়া কোনো শূন্য না কিন্তু আমি আলোচনা কি করছি জীবনের নিরাপত্তার জন্য ইসলামের কি কি পদক্ষেপ আছে এরপরে মানব দেহের জন্য ক্ষতিকর সকল বস্তু হারাম করা হয়েছে জীবনের এত মূল্য আল্লাহ তালা কোরআনুল কারিমে পরিষ্কার বলে দিয়েছেন সুরায়ে আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন হালাল বস্তুগুলোকে পবিত্র বস্তুগুলোকে হালাল ঘোষণা করার জন্য এবং খারাপ বস্তুগুলোকে হারাম ঘোষণা করার জন্য কোরআনুল করিমের সুরায় মায়াদার তিন নম্বর আল্লাহ বলছেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع এই কয়েক প্রকার নাম ধরে ধরে আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু প্রাণী রক্ত শুকুরের গোস্ত এবং যা আল্লাহ ছাড়া অন্য কোনো মাজারের নামে খাজা বাবার নামে গাজা বাবার নামে পীরের নামে উৎসর্গ করা হয়েছে এই জন্য মাজারের নামে যদি কোনো পশু জবাই করা হয় কোনো পীরের নামে কোনো জবাই উৎসর্গ করা হয় এই পশু খাওয়া যায় না হারাম সুরায় মায়দার একশো সাতান্ন নম্বর পড়বেন নাবুল ওসিম মায়দার তিন নম্বর আয়াত সুরা মায়দার তিন নম্বর আল্লাহ বলছেন এরপরে বলছেন যে জন্তু গলা চিপে মারা হয়েছে অথবা পাথরের আঘাতে মারা গেছে উঁচু থেকে নিচু পড়ে মারা গেছে সিংহের আঘাতে মারা গেছে হিংস্র পশুরা তাকে আক্রমণ করে কিছু খেয়ে ফেলেছে মারা গেছে এটা খাওয়া যাবে না এইরকম ভাবে হ্যাঁ তবে এরকম ভাবে আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে এরকম ভাবে জুয়ার তীর দ্বারা বন্টন করা হয় এগুলো গুণেগুলো খাওয়া যাবে না আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন কোন সুরায় মায়দা কয় নম্বর আয়াতে তিন নম্বর আয়াতে এরপরে আসুন শরীরের জন্য ক্ষতিকর এত আমি বলছি জীবনের নিরাপত্তার গুরুত্ব সরিয়ে দিয়ে কতটুকু আছে আরো শুনবেন একটা বলতেই তো সারাদিন চলে যাবে বাকিগুলোকে আমি বলবো ধূমপান করা হারাম করা হয়েছে অনেক ভাইয়েরা আছেন ধূমপান করেন আমাকে দেখলে পালায় আমাদের সঙ্গে জড়িত আছে আমি পরের দোষ বলি না নিজেদেরটা বলি এখন আমাদের দিনী ভাইরা যারা আমাদের সঙ্গে আছেন অনেকে শয়তানের ধোকায় পড়ে বলেন কি যে ধূমপান করা মাকরু অমুক তুমুক না আজকে খুব ভালো করে দলিল বুঝে নেন এরপরে যদি কেউ বলেন ধূমপান করা মাকরু মুখ খবরদার হারামকে কেউ হালাল করবা না হারামকে হারাম মনে করে করছো খাও হারাম খাইছো তবা করলে মাফ হবে কিন্তু খবরদার কেউ ওটাকে মাকরু মুকরু বলে জায়েজ বানাইও না আমি এখন দলিল পেশ করছি ধূমপান করা হারামের উপরে এক এক করে দলিল নেন কোরআনুল কারিমে আপনারা জানেন ধূমপান করলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন কি সিগারেটের গায়ে লেখা থাকে কি লেখা থাকে ধূমপানে স্ট্রোক হয় ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে হৃদরোগ হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটা খোদ সিগারেটের গায়ে লেখা আছে তাহলে এটা স্বীকৃত বিষয় তাই না এবারে আসুন কোরআনের দলিল নেন কোরআন বলছে আল্লাহ তারা বলছেন সুরায় নেসার উনত্রিশ নম্বর আছে যেটা আমি আগে বলেছি তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে নিজেরা খুন করো না কানা বিকুম রহিমা নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতি বড় দয়ালু নিজেকে খুন করো না ধূমপান করলে নিজেকে খুন করা হয় নিজেকে খুন করা হারাম অতএব ধূমপান করা কি দুই নম্বর আয়াত কোরআনুল করিমের বাকারার একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসে নিক্ষেপ করো না ধূমপান করলে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে আল্লাহ অর্ডার করেছেন বেআইদিক তোমরা নিজেদেরকে হালাকাত ধ্বংসের দিকে নিজ হাতে ঠেলে দিও না ধূমপান করলে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় অথবা এটা হারাম কাজ করা হয়েছে তিন নাম্বার দলিল কোরআন শরীফের সুরায়ে বনি ইসরাইলের সাতাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জের তাবজিরা খবরদার অপচয় করো না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী কার ভাই এই আয়াতে প্রথম আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাহর অর্ডার যে খবরদার অপচয় করো না ধূমপানে অপচয় হয় কিনা লাভ তো নাই ক্ষতি আছে অপচয় কিনা নিশ্চিত অপচয় আর অপচয় করা কি হারাম তা ধূমপান করা কি এরপরে আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই কার ভাই তা ধূমপানকারী কার ভাই শয়তানের ভাই তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায় মমিনরা ভাই হবে মমিনের ভাই আর এটা হয় কার ভাই শয়তানের ভাই তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায় এরপর ওটা জায়েজ এরপরে আসেন আরো স্পষ্ট সুরায় আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কোরআনে আয়াত নবীর কাজ হচ্ছে পবিত্র জিনিসগুলোকে হালাল আখ্যায়িত করা ঘোষণা করে দেওয়া হারাম ঘোষণা করতে হবে আলাইহিম মমিনদের উপরে মানুষের উপরে আল খাবায়েস ক্ষতিকর বস্তু মমিনদের জন্য নিকৃষ্ট বস্তু ক্ষতিকর বস্তু হারাম ঘোষণা করা হচ্ছে নবীর কাজ কি ঘোষণা করা তাহলে ধূমপান করা ক্ষতিকর বস্তু এটা হারাম ঘোষণা করার জন্য নবীর আগমন এবারে আসেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ আকবার হাদিসটা সহি হাসান সহি তিরমিজির হাদিস আন জাবের কলা কলা রসুল্লাহ সাল্লাহ মান আকালা মিন হাজিহি যেই ব্যক্তি এই জিনিস খাইল কি জিনিস ইঙ্গিত করলেন পেঁয়াজ আর রসুনের দিকে পেঁয়াজ রসুন এরকম দুর্গন্ধযুক্ত জিনিসের দিকে ইঙ্গিত করে বলছেন মান আকাল আমার সুম আল বাসাল আল কুর্রাস পেঁয়াজ রসুন কুর্রাস এই মূলা জাতীয় একটা তরকারি দুর্গন্ধ আসে খাইলে মুখ দুর্গন্ধ আসে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এইগুলো যে খাইলো না ফি খাইল সেই জন্য আমাদের মাস্তিদের ধারে কাছেও না আসে ও ভাই কাঁচা মূলা খাইলে কতটুক দুর্গন্ধ হয় কাঁচা পেঁয়াজ রসুন খাইলে কতটুক দুর্গন্ধ হয় এইটা খাওয়ার পরে যখন মসজিদে আসা নিষেধ করলেন আল্লাহ বলেছেন খাইতে হলে পাকাইয়া খাও কাঁচাটা খাইও না আর কাঁচাটা যদি খাও ভালো করে মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসো আল্লাহ রাসুল আরাকাদিস বলছেন কারণ ফাইনাল মালা ইকাতা নাস মানুষেরা যেই কারণে কষ্ট পায় ওই কারণে আল্লাহর ফেরেস তারাও কষ্ট পায় তাহলে কাঁচা পেঁয়াজ রসুন ধুম্বা এগুলো খাইয়া যখন মসজিদে আসতে নিষেধ করলেন ফেরত তারা কষ্ট পায় আর মানুষকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ নেমের মসজিদ ধারে কাছে শোনা ধূমপান করলে মুখ দিয়ে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে এটা যে খায় সে তো টের পায় না কেন ওই যে বললাম কুত্তার কি কোনো দুর্গন্ধ আছে নাকি কুত্তার দুর্গন্ধ আছে একজনে বলছিল হুজুর আমরা তো ভেজাল খাই আমি উত্তর দিলাম যে ভাই এখন যদি তোমরা ভেজাল না খাও তাহলে পেট খারাপ হইবে কারণ ভেজাল খাইতে খাইতে ওইটাই পেটে সয়ে গেছে আর বাস্তব তাই হয় আমার দেশের মানুষ যখন হজ করতে মক্কা শরীফ যায় ওইখানে তো পিওর জিনিস ভালো জিনিস খায় আর পেট খারাপ হয় কেন খারাপ হয় ভেজাল ভেজাল খাই অভ্যাস ওইখানে ভেজাল পাইবে কই আপনি দেখবেন রাস্তায় একটা একটা ছোট্ট জায়গায় পানি জমে আছে পোকা কিলবিল করছে এই পানি আপনি খালি পেট খারাপ হইবে না কিন্তু কুত্তায় খাই কিনা ওই যে পোকাওয়ালা পানি কুত্তায় পান করছে কিনা কুত্তায় খাইলে কুত্তার পেট খারাপ হয় কেন হয় না ওর এটা অভ্যাস হয়ে গেছে ওই যে বললাম না হাজারিবাগে বিয়ে দিছে মিটফোর্ডের মেয়ে আতরওয়ালার মেয়ে বিয়ে বসছে হাজারিবাগ এখন নাকের রুমাল কয়েকজন শাশুড়িকে বলে আম্মা তোমার ঘরে থাকা যাবে না দুর্গন্ধ সহ্য হচ্ছে না শাশুড়ি আম্মা কয় যে কয়েকদিন থাকো দেখো কি হয় কয়েকদিন পর আর গন্ধ পায় না এখন কয় আম্মা দেখছেন আমার দ্বারা আপনার বাড়ি কি বরকত হয়ে গেছে আপনার বাড়িতে যে দুর্গন্ধ ছিল সে দুর্গন্ধ দূর হয়ে গেছে শাশুড়ি আম্মা হেসে বলে যে না মেয়ে তোমার বরকত না এখানে দুর্গন্ধ আগের মতোই আছে তোমার নাকটা আগে ভালো ছিল এই দুর্গন্ধ সইতে পারে নাই কয়েকদিন থাকতে থাকতে এখন তোমার নাক সইয়ে গেছে বলার উদ্দেশ্য হচ্ছে এই ধূমপান জায়গায় করে ও ধূমপান করতে করতে ওর মুখ থেকে যে পায়খানার গন্ধ আসে এটা ওর খবর নাই এইটা টের পায় যে পাশে দাঁড়ায় সে এই জন্য পরিষ্কার এই দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে আল্লাহর নবী পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন সুতরাং ধূমপান যারা করে তাদের বেলায় কি বলবেন আপনি এরপরে আসুন ধূমপানকারী বেইমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে কারণ হচ্ছে এই এখানে বলা আছে মুসলিম সই হাদিস আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের একটা অংশ মুসলিম হাদিস বলেছেন যে মান আকালামিন হাজিহিল বাকলাতা আসোম যে ব্যক্তি এই সবজি মানে পেঁয়াজ খাইলো রসুন খাইলো অমান আকালাস বাসলা ওয়াসুম আল কুর্রাস পেঁয়াজ রসুন কাঁচা মূলা জাতীয় তরকারি কাঁচা দুর্গন্ধযুক্ত তরকারি খাইল ফালা মস্তিদা মসজিদানা সেই জন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে কাজে এটা আপনারা খেয়াল রাখবেন পেঁচা কাজ এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া না জায়েজ না কিন্তু জায়েজ আছে কিন্তু খাইলে কি করবেন ওইটা খাইয়া ভালো করে মুখ পরিষ্কার করতে হবে এরপরে মসজিদে যান অনেক লোক কথা বলে মুখ কাছে নিয়ে এটা এক তো ঠিক না এইরকম কথা বলা ঠিক না মুখ কাছে নিয়ে কথা বলে মুখ দিয়ে থুতু ছিটে দুর্গন্ধ আসে এরপরে কাঁচা পেঁয়াজ খাইয়ে আসে তো কথাই নাই এটা এক তো আদবের খেলাপ কথা বলতে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে যাই হোক সেটা বলছেন এখন এরপরে বলছেন যে এইগুলো যে করলো সে যেন আমার মসজিদের ধারে কাছে না আসে ফাইনাল মালাইকা তাতা আজ্জা মিম্মা ইয়াতা আজ্জা মিনহুল আবনু আদম নিশ্চয় ফেরেস তারা কষ্ট পায় ওই জিনিসে যাতে বনি আদমরাও কষ্ট পায় এখন ফেরেস তারা যদি কষ্ট পায় আল্লাহর রহমতে ফেরেস তারা তাহলে তো ওই ধূমপানকারীর কাছে রহমতে ফেরেস্তা আসবে না তাহলে আসবে কোন ফেরেস্তা এটা খেয়াল রাখবেন এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের আশি নম্বর হাদিস এরকম ভাবে ধূমপানকারীগণ বাথরুমে গিয়েও ধূমপান লিখেছি এটা আমার কিতাব তাহিদ আপনারা যে এই কিতাবটা পেয়েছেন এই আজকে যে আলোচনা করলাম জুমার পরে সব এখানে আছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা পড়েন না সমস্যা এটা অনেকে ধূমপান করা মাসলা থেকে এখনো এই কিতাবটা লেখলাম কি জন্য এটিকে আমার ব্যবসা করার জন্য ব্যবসা কি হয় তা আমার সঙ্গে যারা থাকে তারা জানে এইখানে শুক্রবারে বিক্রি হয় বাকিগুলো তো ফিরিয়ে যায় তারপরে দেখেন না আজকে কেতাবুজ জাকাত এই বইটা আপনার পঁচিশ টাকা নিচ্ছেন অবশ্যই এখানে কিছু অনুদান আছে ভাইদের যে কারণে এটা আরো সহজ করে দেওয়া হয়েছে এরপরও ফ্রি আছে এই যে সব যে পঁচিশ টাকা বিক্রি হবে তা না ইতিমধ্যে ফ্রি চলে গেছে তো সবাইকে আর ফ্রি দেন এখন ধনী লোকেরা তারা কিনতে পারে তাদেরকে কিনুক তারা যারা কিনতে না পারে ফ্রি দিয়ে দেয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা এই জিনিসগুলোকে আমরা যা বলি আপনারা যারা দাওয়াতের কাজ করেন তারা এগুলো সাথে রাখবেন কারণ শুনলে তো এটা আরবিতে প্রবাদ আছে আল হেফজু কাল কয়েদ আল হেফজু কাল সঈদ আল কিতাবাতু কাল কয়েদ মানে মুখস্থ বিদ্যা হচ্ছে খাঁচার বন্দি পাখির মতো বন্দি পাখি কাল ফুরুত ফুরুত করে কোন জায়গায় ছুটতে পারি এইখানে যায় ওখানে যায় এক ঘুরতেছে কিন্তু তারপরে চেষ্টার কমই নাই ফাঁক পাইলে উড়াল দিবে মুখস্থ বিদ্যার অবস্থা এরকম কোন সময় ভুলে গেছেন খবরও নাই আর লেখাটা হচ্ছে কাল কয়েদ লেখাটা হলো শিকল দিবন্দি করার মতো এটা আর ছুটবে না ভুলে গেলে আবার দেখে নেবেন এই জন্য আমরা চেষ্টা করি যে আপনাদের হাতে এই জরুরি বিষয়গুলো তুলে দেওয়ার জন্য কারণ এই বিষয়গুলো আপনারা মার্কেটের বইতে পাবেন না মার্কেটের বইতে পাবেন খাজা বাবার দলিল খাজা বাবার দলিল পীর বলছে অমুক অমুক পিড়ি সব বলছেন অমুক বুজুর্গ বলছেন এই বুজুর্গের কেসটা কাহিনী দিয়ে ভরা এই বইতে কোনো বুজুর্গের কাহিনী আছে কোন একটাই পাইছেন বুজুর্গ কাহিনী পাইলে হাদিসের দুই একটা কাহিনী আছে কিন্তু বুজুর্গের কোনো কাহিনী নাই এই জন্য এগুলো পড়বেন এখানে লেখা আছে ধূমপানকারীগণ বাথরুমে গিয়ে ধূমপান করে বাথরুম কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা এখানে লেখা আছে পরে যার ধূমপানকারীরা বাথরুমের দুর্গন্ধ আর ধূমপানের স্বাদ মিলিয়ে খায় বলি সিগারেটের বিজ্ঞাপনে লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদে আর গন্ধে অতুলনীয় স্বাদ তো বুঝলেন সিগারেটে যেটা আছে আর গন্ধ তো বুঝলেন কোনটা এই দুইটা মিলিয়ে খাইলে কি অবস্থা হয় এতে কেমনে খায় আজকে আমি গোসল করতেছিলাম বাথরুমে ওই পাশেরটায় কে জানে এই পয়সা বাথরুমে গেছে দুর্গন্ধ আমি দৌড় দেবো কিনা কেমনে বের হবো তাড়াতাড়ি গোসল এসে চলে আসলাম এই বাথরুমে বসে এরা খায় কেমনে এরা কত নিম্ন স্তরের কত মানে কি বলবো আমার ভাষা নাই তার বলার জন্য এদেরকে ঘৃণা করার জন্য আমার ঘৃণা যা আছে সবটা উজার করে কিছু বেশি দেওয়া পারো ওই পরিমাণ আরো বেশি এই যে বাথরুমে বসে খাইতেছে বাথরুম খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা ত্যাগ করার জায়গা এখানে বলা আছে এরপরে ধূমপানকারীরা জাহান নামীদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে জাহান নামে যারা যায় তাদের নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হবে আর আদিস আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বাহাবে কমিন ফাহুয়া হোম যে যার সাথে মিল রাখে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে তাছাড়া ধূমপান এটা কেয়ামতের একটা লক্ষণ ধোয়া আপনারা জানেন কোরআন একটা সুরা আছে সুরা তো দুখান দুখান মানে কি ধুয়া তার মানে কেয়ামতের একটা বড় লক্ষণ হলো কেয়ামতের আগে পুরা পৃথিবী ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে ধুয়া কোরআনে বলা আছে সুরা দুখানের দশ নম্বর আছে ইয়াও মাতা আতি উবি দুখান মুবিন সেদিন আসমান কি করবে একটা দুখানে মুবিন স্পষ্ট ধুয়া আসবে তাহলে ধূমপানকারীরা সেই ধুয়া দিয়ে কি করছে কেয়ামতের যে একটা আজাবের একটা লক্ষণ ধুয়া সেই ধোয়াটা পান করছে এরপরে ধূমপান করার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় বুদ্ধি আকল জ্ঞান নষ্ট হয় অথচ আকল বিবেক বুদ্ধি একলা একটা বড় নেয়ামত এটা নষ্ট করার অধিকার কারো নাই এরপরে ধূমপানকারীদের ঠোঁটের বিকৃতি হয় কালার পরিবর্তন হয় অথচ এটা পরিবর্তন করার অধিকার কারো নাই এরপরে ধূমপানকারীর কারণে মানুষের মধ্যে ধোঁয়া বারবার কি করে প্রবেশ করে অথচ ধোঁয়ার কারণে আগুন যায় আগুন কোনো খাওয়ার জিনিস না আগুন কি না আগুন খাওয়া যায় নাই কি নাই এই যে এতগুলো কারণে ধূমপান করা হারাম আমার আলোচ্য বিষয় ছিল আজকে ইসলামে মানবাধিকার মানবাধিকারের মধ্যে আমি বলেছিলাম যে সাধারণ নিয়মে চারটা মানুষের জীবনের নিরাপত্তা মালের নিরাপত্তা বিবেক বুদ্ধির নিরাপত্তা বংশের নিরাপত্তা মান মর্যাদা নিরাপত্তা আর একটা হচ্ছে আমাদের কাছে ইসলাম দিনের হেফাজত করা দিনের নিরাপত্তা দুইটি আলোচনা করলাম জীবনের নিরাপত্তার জন্য যে ইসলামের কি কি পদক্ষেপ ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে পদক্ষেপ নেওয়া আছে এটা আলোচনা করা হলো বাকিগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে বুঝা এবং এই বিধানগুলো যে কোরআনে আছে এজন্য কোরআন একটা সংবিধান এই কোরআনের সংবিধানকে কায়েম করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই কোরআনের সংবিধান কায়েম করার জন্য যারা পৃথিবীতে আল্লাহর দিনের জন্য লড়াই করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে জেনে রাখবেন ইসলামের সঠিক দাওয়াত যারাই দিবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে আল্লাহ নবীর উপর এসেছে আমাদের উপরে আসবে আর যখন দেখবেন যে আমার দাওয়াত দ্বারা লাইল হারিল্লা দাওয়াত দ্বারা কারো কোনো কি হয় না আপত্তি নাই কেউ প্রতিবাদ করে না বুঝতে হবে আমার দাওয়াতটা ঠিক মতো হচ্ছে না লাইলহার দাওয়াত ঠিক মতো লাইল লাইলাহার মানে হচ্ছে আমরা তোমাদের সংসদ মানি না আমরা তোমাদের সংবিধান মানি না আমরা তোমাদের তৈরি করা আইন কেন মানি না আমরা এই কোরআনের আইন মানি এই কোরআনের সাথে অন্য অন্য আইনের যতটুকু মিলবে আমরা অতটুকু মানব আর এই কোরআনের সঙ্গে যেই আইনের যতখানি মানবে না ওই আইনের ততখানি আমরা বাতিল করে দিলাম এটা মুসলিমদের ঘোষণা সুরায় মমতাহানার চার নাম্বার আয়াতের ঘোষণা এটা ভালো করে পড়বেন আল্লাহ তারা বলছেন কদ কানাত উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল রয়েছে তোমরা মডেল তালাশ করো কারে মানবো এই জন্য পীরের দরে আল্লাহ তালা বলছেন মডেল দিয়েছে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে আছে যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বললেন ইন্না পুরাও মিনকুম আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম বাড়া করলাম তোমাদের থেকে বারা আহ করলাম বারা মানে কি অত জানে না মুসলমান বারা মানে হচ্ছে কুফফারদের সাথে আল্লাহর দুশ্মনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার নাম কি এরকম একটা সুর আছে কোরআনে বারা আহ ইন্না বুরাও মিনকুম এরপরে বলছে রমিম্মা তাবুদুন আমিন দৌনিল্লাহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করছো পূজা করছো আমরা তাদের থেকে বাড়া করলাম সম্পর্ক ছিন্ন করলাম বোঝা গেল মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করার আগে সম্পর্ক ছিন্ন করতে হবে কাদের থেকে মূর্তি যারা তৈরি করে মূর্তি যারা সংরক্ষণ করে মূর্তি যারা হেফাজত করে এদের থেকে সম্পর্ক ছিন্ন করা কি প্রথম ফরজ তারপরে মূর্তি আপনি মূর্তি ঘৃণা করলেন আর মূর্তি যারা তৈরি করে তাদেরকে বন্ধু বানাইলেন কি আজব কাহিনী এরপরে বলছেন কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না কাফার নাবিকুম আমরা তোমাদেরকে মানি না আর তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা চির বিদ্বেষ শুরু হলো কতক্ষণ চলবে যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে আর তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো আল ওয়ালা ওয়াল বারা মমিনরা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য সম্পর্ক এই জন্য কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে খালি মিঠা মিঠা সুন্নাত পালন করলে চলবে না আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য রমজান মাসের এই পবিত্র মুহূর্তে ফজিলাতের মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহান হুয়া তাআলা যেন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করেন আমিন আমাদের পিতামাতা আমাদের আব্বা আম্মা যারা ইমানের সঙ্গে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারা তাদের সকলকে জান্নাতুল দাউসের মেহমান বানিয়ে নেন তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আল্লাহ তারা আমাদের ভাই বোনদেরকে হেদায়ত নসিব করেন আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে হেদায়ত নসিব করেন আমাদের ভাইদেরকে যারা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কবুল করেন আমিন আল্লাহ তালা আমাদেরকে এই জমিনে দিন কায়েম করার জন্য আমাদের যান মাল উৎসর্গ করার তৌফিক দান করেন আমিন আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন আমিন আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মুজাহিদিনদেরকে কবুল করেন আমিন তাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন যারা জেলে আবদ্ধ আছে তাদেরকে আল্লাহ তালা খুব দ্রুত তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন আমিন আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে এই বাংলার জমিনে আল্লাহর দিনের রাজ কায়েম করার তৌফিক দান করুন আমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين